إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد عقيدة التحاوية ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলাই তো এই আকিদাতুত তাহাবিয়া আমরা কভার করতেছিলাম বলা হয়েছে যে আমরা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মাতের কোনো লোকের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা জায়েজ মনে করি না ইল্লা মানওয়াজাবা আলা হিসাইফ এটা ব্যতীত যে যদি না তার উপরে মৃত্যুদণ্ড দেওয়া ফরজ তার কথা আলাদা অর্থাৎ সেক্ষেত্রেই আমরা তাকে তার বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা বা তাকে হত্যা করা জাহাজ মনে করি একজন মুসলমানকে কখনোই কালিমালা ইলাহা সাক্ষ্য দেওয়ার পরে মুসলমান হওয়ার পরে হত্যা করা জায়জ নয় তিন অবস্থা ব্যতীত রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ও আন্না আল্লাহ বলেন যে একজন মুসলমানকে কখনোই হত্যা করা জায়েজ নয় যে সাক্ষ্য দেয় লা ইলাহা আল্লাহ আল্লাহ আর কোনো মাহবুদ নাই আল্লাহ আর কোনো প্রকৃত ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল তাকে হত্যা করা জায়েজ নয় ইল্লা বেহদা সালাস তিন অবস্থা ব্যতীত আসাইবুজানি যে জিনা করেছে জিনাকার অর্থাৎ যে বিবাহিত জিনাকার অন্নাফসু বিন প্রাণের বদলে প্রাণ কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে তখন হত্যার বদলে হত্যা তারপর হচ্ছে রসুল সাল্লাম বলেন অত্যারেকো লিদিন হিল মুফারেকো লিজামা জামাত থেকে ফারাক হয়ে যে দিন ত্যাগ করে তাকেও হত্যা করা তাহলে তিন ব্যক্তি ব্যতীত তিন অবস্থা ব্যতীত একটা হচ্ছে জেনা বিবাহিত জেনাকার হত্যা যে কাউকে হত্যা করে ফেলে মুসলমানকে বিনা অপরাধে হত্যার বদলে হত্যা আর আরেকটি হচ্ছে যে দিন থেকে মুসলমান জামাত থেকে ফারাক হয়ে দিন থেকে বহির্গত হয়ে যায় মুরতাদ হয়ে যায় দিনকে বদল করে ফেলে এই তিন অবস্থায় হত্যা করা যায় অন্যথায় কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করা তাকে হত্যা করা জায়জ নয় তারপর বলেছেন যে আমরা ইসলামী রাষ্ট্রের যে খলিফা অর্থাৎ সরকার প্রধান খলিফ খলিফার বিরুদ্ধে এবং খলিফের অধীনে বিভিন্ন নেতৃবর্গ দায়িত্বপ্রাপ্ত যে গভর্নর বা শাসনকর্তারা রয়েছেন তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা জাহাজ মনে করি না যদিও তারা জুলুম করে জুলুম করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা আমরা জাহাজ মনে করি না আমরা তাদের জন্য বদ্ধ করি না এবং তাদের আনুগত্য থেকে হাতও গুটিয়ে নিই না বরং খলিফের খলিফ খলিফা এবং খলিফাতুল মুসলিমিনের অধীনস্থ যে শাসকবৃন্দ রয়েছেন তাদের আমরা তাদের আনুগত্য করককে তাদের আনুগত্য করাকে আমরা আল্লাহ তালার আনুগত্যের ন্যায় ফরেজ মনে করি যতক্ষণ না তারা আল্লাহ এবং তারা তারাসুলের নাফরমানি এবং অবদ্ধতা নির্দেশ বা আদেশ না দেন ইমাম আবু জাফর তাহাবি বলেছেন আল্লাহ তালার আনুগত্যের ন্যায় ফরেজ মনে করি আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে আতি উল্লাহ ও আতি ও রসুল বা উল ইল আমরিমিন কুম যে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে নির্দেশ দানের অধিকারী রয়েছে তাদের আনুগত্য করো অর্থাৎ তাদের আনুগত কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা কোরআন এবং সুন্না অনুযায়ী নির্দেশ দেয় তাহলে কোরআন সুন্নার নির্দেশ মানা হলে তো আল্লাহর নির্দেশ মানা হলো ওই আমিরের আনুগত্য করা হলে তো আল্লাহরই নির্দেশ মানা হলো কারণ সে তো কোরআন এবং সুন্না অনুযায়ী নির্দেশ দিচ্ছে অতর বলেছেন যে আমরা তাদের সংশোধন করা এবং জুলুম করা থেকে ফিরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করি তো এখানে ইসলামিক খিলাফত ব্যবস্থার ব্যাপারে ইসলামিক খেলাফত ব্যবস্থার ব্যাপারে জানা প্রয়োজন আমরা সবাই জানি যে ইসলামী রাষ্ট্রের যে সরকার প্রধান খালিফা ইমাম বা আমিরুল মিনিন প্রভৃতি নামে উপাধি দেওয়া হয়ে থাকে এবং এই ইসলামী খেলাফত যেমন বর্তমান ইসলামী খেলাফত নেই অথচ সুদীর্ঘকাল ইসলামী খেলাফত ছিল মুসলিম উম্মাতের মধ্যে ইসলামী খেলাফত না থাকলে এই খেলাফত ব্যবস্থাকে প্রত্যাবর্তন করানো ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করা এটা সর্বসম্মতভাবে আহলে সুন্নাতল জামাতের মধ্যে সর্বসম্মতিক্রমে কারো ইতলাফ নাই যে এটা হচ্ছে ফরজ সুতরাং আমাদের বর্তমান সময়ে খেলাফত নাই ইসলামী খেলাফত এটাকে প্রত্যাবর্তন করা আমাদের সবার প্রতি ফরজ এ ব্যাপারে কোরআন হাদিস সাহাবা কেরামের ইজমা ইমাম মুস্তাহিদগণের রায় হল ব্যাপারে সুস্পষ্ট দলিল ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ তিনি বলেছেন যে ইসলামের রক্ষা এবং হেফাজতে এবং দুনিয়া ও রাজনৈতিক কর্তৃত্বে নবীর প্রতিনিধিত্ব করার জন্য প্রতিষ্ঠিত এবং নিযুক্ত ব্যক্তিকে ইমাম খলিফা বা ইসলামী সরকার প্রধান বলা হয় তিনি তার আল আহকামু সুলতানিয়া গ্রন্থে বলেছেন সুতরাং মুসলমানদের উপরে যিনি খলিফা নির্বাচিত হবেন ইমাম নির্বাচিত হবেন তার নিকট সবাই বায়া দেওয়া সবাই আনুগত্যের বায়া দেওয়া এবং চুক্তি করা তার অধীনে তার আনুগত্য করা ইসলামী রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধভাবে বসবাস করা এটা সবার প্রতি ফরজ আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ইয়া আয়ুহাল্লাদিনা আমানু আতি উল্লাহ ও আতি ও রসুল ও উলিল আমরি মিঙ্কুম হেমান দ্বারা তোমরা আল্লাহ তার রসুল এবং তোমাদের শাসনকর্তাগণ তোমাদের মধ্যে উলিল আমর যারা আছে তাদেরকে আনুগত্য করো তো আহকামু সুলতানিয়াতে বলা হয়েছে উলিল আমর মানে হচ্ছে যারা শাসনকর্তা ইমাম মাওয়ার্দি আলাই বলেছেন ইসলামিক খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করা আমাদের অবশ্যই ফরজ রসুল সাল্লাহ বলেছেন মান মাতা আলাই সাফি অনুকিহি বায়া মাতা মি তাতো জাহেলিয়া অর্থাৎ যে লোক মারা গেল অথচ তার গর্দানে ইমামের বায়াত নেই সে জাহেলি মৃত্যুবরণ করল মুসলিম শরীফ থেকে হাদিস তাহলে যখন খিলাফত না থাকবে তখন যারা এই খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করবেন আলমগন বলেন তাকে তারাই শুধু এই ফরজিয়াত থেকে মুক্তি পাবে সেই শুধু এই জাহিলিয়াতের যে মৃত্যু হবে এই হুমকি দেওয়া হয়েছে সেই এই হুমকি থেকে মুক্ত থাকবে তাহলে যে ব্যক্তি খিলাফত না থাকলেও এই খিলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের জন্য যথাযথ চেষ্টা করবে আর যখন থাকবে তখন তো কোনো কথাই নেই অবশ্যই এটার আনুগত্য করতে হবে খেলাফতের জরুরত কতটুকু এটা বোঝার জন্য আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাদের সাহাবাগন আজমাইন রেজিয়াল্লাহ ওনাদের থেকে শিক্ষা লাভ করা দরকার রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে সাহাবাগণই সবচেয়ে বেশি ভালোবাসতেন তারাই কোরআন এবং হাদিসের ইলম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে সাহাবাই আজবাইন রাজিয়াল্লাহানহুম ইলম অর্জন করেছেন যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উফাত লাভ করেন ইন্তেকাল করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের দাফন কাফন করা ফরজ ছিল এবং পরবর্তী খালিফা নির্বাচন করা এটাও ফরজ ছিল তখন দুইটা ফরজ জমা হয়ে গেল সাহাবায় কেরাম নবী করিম সাল্লাহ আলাইস্লামের দাফন কাফনের আগে খলিফা নির্বাচন করলেন রসুল সাল্লাহ আলাইস্লামের দাফন কাফনের পূর্বে আগে খলিফা নির্বাচন করলেন এই খলিফা নির্বাচনে প্রায় আড়াই দিনের মতো সময় অতিবাহিত হলো আবু বকর রাজিয়ালহু খলিফা নির্বাচিত হওয়ার পর মসজিদে নবীতে সাহাবায় কেরামকে জমায়েত করে ভাষণ দিলেন এবং রসুল সাল্লাহ আলাইসলামের দাফনের দেরি হওয়ার কারণ দোষিয়ে বললেন যে তিনি বললেন যে আলা ইন্না মোহাম্মদন কদ মাদা ফি সাবিলি আলা বুদ্দা লিহাজ আল আমরি মিন ক ইমিন ইয়াকুমবিহ জেনে রেখো মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম তার পথে চলে গেছেন এখন ইসলামের জন্য এমন এক ব্যক্তির অতীব প্রয়োজন যিনি তা কায়েম রাখবেন অতপর তিনি বলেন এখন তোমরা ভেবে দেখো এবং তোমাদের মতামত পেশ করো ফানজুরু ও আকুম এখন তোমরা ভেবে দেখো এবং তোমাদের মতামত পেশ করো এটা আন্নাজরিয়াতু সিয়াসিয়াতে এসেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ইসলামী সরকার প্রধান মানে খলিফা নিয়োগ করা ইমাম নিয়োগ করা যে ওয়াজিব এ ব্যাপারে সাহাবায়করামের ইজমা রয়েছে এবং একই মত পোষণ করেন ইমাম মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই ইমাম নব্বী রহমতুল্লাহ আলাই ইমাম ইবনে তাইমিয়া শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিস দেহালবী রহমতুল্লাহ আলাই ওনারা সবাই একইমত পোষণ করেন কারণ খলিফ খিলাফত না থাকলে ইসলামের কিছুই অবশিষ্ট থাকবে না যেমন বর্তমানে ইসলামী ইসলামের অবশিষ্ট বলতে তেমন কিছুই নাই ইসলামের সব বিধিবিধান অসম্ভব হয়ে দাঁড়ায় মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়ে যায় ফিতনা ফাসাদ এবং বিপর্যয় নেমে আসে খিলাফত ছাড়া মুসলমানরা বিজাতিদের অধীনে হয়ে যায় দিন দুনিয়া দুটি হারায় তাই ইসলামী সরকার বা খিলাফত প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা সাধনা করা তথা জিহাদ ফি সাবিল্লা করা ফরজ এবং এজন্য জমাতবদ্ধ হওয়া ফরজ বিচ্ছিন্ন থাকা নাজায়েজ কারণ খেলাফত ব্যবস্থা কায়েম না থাকলে মানুষ জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলতে পারে না আল্লাহর বন্দিকে যথাযথভাবে করতে পারে না তাই মানুষের উপর আল্লাহ তালা দায়িত্ব আরোপ করেছেন সুতরাং খেলাফত ব্যবস্থা বাদ এই ব্যাপারে যারা চেষ্টা সাধনা করবে না ব্যাপারে যারা গাফলিতি করবে এ ব্যাপারে তারা আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে আশঙ্কা আছে তারা জাহিলিয়াতের মৃত্যুর বরণের দিকেই হইতে পারে হাদিসে এই হুমকি দেওয়া হয়েছে সুতরাং অবশ্যই উচিত হচ্ছে যে খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের জন্য যথাযথভাবে চেষ্টা করা এটার জন্য চেষ্টা সাধনা করা তিহাদ ফিসাবিল্লা করা খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করার ব্যাপারে এটা যে ওয়াজিব সর্বসম্মতিক্রমে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে যেমন শরহে ফিখুল আকবর এসেছে ইমাম আবুল হাসান মাওয়ার্দি রহমতুল্লাহ আলাই আল আহকাম সুলতানিয়াতে তিনি বলেছেন এ ব্যাপারে বিস্তারিত এসেছে ইবনে হাজাম আল ফসলো ফিল মেলাল ওয়াল নিহালে এই কিতাবের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহ আলাই বা বালিগা ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলাই ওনার রচিত আসিয়াসাত শরিয়া এসব জায়গায় ইসলামী খিলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করা এটার যে ওয়াজিব সাহাবা কেরামের যে ইজমা রয়েছে উম্মাতের ওলামা কেরামের মধ্যে যে ইজমা রয়েছে কোরআন হাদিস থেকে যেটা সুস্পষ্টভাবে প্রমাণিত তা উল্লেখ করা হয়েছে কারণ খিলাফত ব্যবস্থা না থাকলে উম্মাতের একতা থাকবে না উম্মাতের মধ্যে নিরাপত্তা থাকবে না শান্তি থাকবে না জিহাদ বন্ধ হয়ে যাবে মুসলমানদেরকে নির্যাতন জুলুম নিষ্পেষণের সম্মুখীন হতে হবে যা আজকে আমরা নিজেদের চোখে সচক্ষে দেখতে পাচ্ছি মুসলমানরা বাতিলের অধীনে যেতে বাধ্য হয়ে যায় এমনকি মুসলমান খলিফ যদি পরিপূর্ণ পাক্কা ইমানদার নাও হয় তাও এর চেয়ে অনেক গুণ ভালো মুরতাদ শাসকদের হাজার গুণ ভালো লক্ষ গুণ ভালো মুরতাদ শাসকদের অধীনে বসবাস করা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর হাদিস নোমান বিন বাসির রাজিয়াল থেকে বর্ণিত হুজাইফা হু বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যতদিন চান তোমাদের মধ্যে ততদিন নবুয়ত বিদ্যমান থাকবে অতপর আল্লাহ যখন চাইবেন তখন তা তুলে নেবেন তারপর নবুয়তি পদ্ধতিতে খেলাফত কায়েম হবে আল্লাহ যতদিন চাইবেন তা থাকবে এরপর আল্লাহ তালা যখন চাইবেন তা তুলে নেবেন অতপর নিষ্ঠুর এবং দুষ্ট প্রকৃতির বাদশাহী শুরু হবে তিনি যতদিন চাইবেন তা বর্তমান থাকবে পরে যখন আল্লাহ চাইবেন তা তুলে নেবেন অতপর জবর দখল জবর দখলকারী স্বৈরাচারী রাজত্ব শুরু হবে এটাও যতদিন আল্লাহ চান চালু থাকবে এরপর যখন আল্লাহ চাইবেন তখন তা তুলে নেবেন অতপর নবতী পদ্ধতিতে এবং সে মানের খেলাফত কায়েম হবে খেলাফত আলা মিনহাজিন নবুয়া নবুয়াতি পদ্ধতিতে খেলাফত আবার প্রত্যাবর্তন করবে মুসনাদে আহমদ থেকে সুনানি আবি দাউদে তিরমিজিতে বর্ণিত রয়েছে রসুল সাল্লাহ আলাইসলামের যে বাণী এই যে হাদিস সুস্পষ্ট রসুল সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের সাথে সাথে বরকতময় নবুয়াতি শাসন উঠে যায় নবু রসুল সাল্লাহ আলাইস্লামের পরে আসে খোলাফায় রাশিদিনদের যুগ আবু বকর জেলানহো ওমর রাজিয়ালানহু ওসমান রাজিয়ালানহু এবং আলী রাজিয়ালানহুর তিরিশ বছর যাবৎ মুসলিম জাহানকে সঠিক নবুয়তি মানে এবং পদ্ধতিতে শাসন করেন খোলাফায় রাশেদার যুগ বলা হয় এই যুগকে হেদায়তপ্রাপ্ত খালিফদের যুগ অতপর শুরু হয় বাদশাহ বা মুলকিয়ার আস্তে আস্তে বনি উমাইয়া আব্বাসি তুর্কি এই খেলাফত চলতে থাক চলতে থাকে প্রায় উনিশশো সাল পর্যন্ত এভাবে বিভিন্ন চড়াই উঠের মাধ্যমে খেলাফত ব্যবস্থা চলতে থাকে কিন্তু উনিশশো সালে তুর্কি খেলাফতের সমাপ্তি ঘটে এবং ইতিহাসের জঘন্যতম অপরাধী মুজরিম মুস্তফা কামাল বাসা যার ব্যাপারে মানুষ না জানার কারণে ওর নামে বিভিন্ন সড়ক করে থাকে ওরে বিভিন্ন সম্মান দিয়ে থাকে অথচ সে হচ্ছে মুসলিম জাতির সাথে অনেক বড় স্বৈরাচার সে অনেক বড় বিশ্বাসঘাতকতাকারী এই কামাল পাশা ক্ষমতা দখল করে এবং স্বৈরাচারী শাসন শুরু করে বর্তমান মুসলিম বিশ্বে হাদিসের ভাষ্য অনুযায়ী স্বৈরাচারী শাসনই চলছে বর্তমানে মুসলমান দেশগুলাতে মুরতাদ শাসকরা শাসন করতেছে আল্লাহ শরিয়াকে বদল করে দিয়ে কুফরি শাসন ব্যবস্থা দিয়ে মানবরচিত আইন বিধান দিয়ে পরিচালনা করতেছে ইসলামী আইন বিধানকে পরিবর্তন করে এখানে কুফরি শাসন ব্যবস্থা ইহুদি খ্রিস্টানদের চালানো পাঁচাটা গোলাম হিসাবে আমাদের দেশে হিন্দু মুশরিক ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের সৈরা বৌদ্ধদের এদের দিক নির্দেশনায় এখানে শাসন ব্যবস্থা চলছে আমরা আশা করি আবার রসুল সাল্লাহ আলাইসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খেলাফত আলা মিনহাজির নবুয়া নবুয়াতি পদ্ধতিতে সেই মানের খেলাফত আবার ফিরে আসবে ইনশা আল্লাহ তালা এবং বর্তমান বিশ্বে এরই শায়ের এরই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা জেগে উঠতেছে জিহাদ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এবং এসব স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে মুরতাদ শাসকদের বিরুদ্ধে এবং সবচেয়ে বড় জালেম ইহুদি খ্রিস্টান কুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আল্লাহ চায় তো আমরা সেই দিনের অপেক্ষা করি এবং এটাকে আমরা পূর্ণ সমর্থন করি এর জন্য আমরা আমাদের যান প্রাণ দিয়ে খাটি আমাদের যান মাল দিয়ে এই খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের এই যে কাফেলা এটাতে শরিক হই তবেই আমরা দুনিয়া এবং আখেরাতে মুক্তি পেতে পারব আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন অতপর ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলেন অন্যাত্তাবি সুন্নাহ ফল জামা আমরা সুন্নাত এবং জামায়াতের মুসলমানদের যে জামাত এটার অনুসরণ করি ও নাজতানিব সুজুজা অল খিলাফা অল ফরোকা এবং আমরা মুসলমান জামায়াতের মধ্যে বিচ্ছিন্নতা বিরোধ এবং বিভেদ সৃষ্টিকে পরিহার করে চলি এছাড়াও খিলাফত ব্যবস্থা প্রত্যাবর্তনের আগে বর্তমান যে জিহাদ চলতেছে এক্ষেত্রেও ঐক্যবদ্ধতা জরুরি কারণ ঐক্যবদ্ধতা না হলে তাফারুক হবে এবং মুসলমানদের শক্তি খর্ব হবে ঐক্যবদ্ধতায় আসা জরুরি এবং ঐক্যবদ্ধ থাকা ঐক্যবদ্ধভাবে জিহাদ পরিচালনা করা এটা অবশ্যই অত্যন্ত জরুরি অতপর বলা হয়েছে যে আমরা ন্যায়বান মানে আদল এবং আমানতদার যে ব্যক্তিগণ বিশ্বস্ত আমানতদার ব্যক্তিদেরকে ভালোবাসি আর জালেম এবং আমানতের খেয়ানতকারী অসৎ লোকদেরকে ঘৃণা করি আমরা অনাকোলো আল্লাহ আলাম ফিমাস্তাবা আলাইনা আইলমো অর্থাৎ কোনো বিষয় যদি আমরা আমাদের জ্ঞান পৌঁছতে না পারে অর্থাৎ কোনো বিষয় আমরা দ্বিধা সন্দেহে পড়ে যাই সেক্ষেত্রে আমরা বলি আল্লাহ আলাম আল্লাহ সবচেয়ে ভালো জানেন আল্লাহ তালার দিকে আমরা সুপর্দ করে দিই অথবা বলেছেন যে আমরা সফরে এবং মুকিং অবস্থায় মোজার উপরে মাসেহ করা জায়জ মনে করি যেমন যা হাদিসে সেই হাদিসে প্রমাণিত রয়েছে সফরে এবং মুকিম অবস্থা উভয় অবস্থায় মোজার উপরে মাসাহ করা জায়জ মনে করি এ একটা বিষয় এখানে লক্ষণীয় আকিদার কিতাবগুলোতে কেন এই মশালাটি নিয়ে আসা হয় দিনের এত শত শত হাজারো মশালা থাকা সত্ত্বেও তো এখানে একটি বিশেষ কারণ হচ্ছে বিশেষ একটি কারণ হচ্ছে দিন কোনো যুক্তির মাধ্যমে চলবে না আলী রাজিয়াল থেকে বর্ণিত আছে যে দিন যদি যুক্তি দ্বারা চলতো তাহলে কি হইতো মোজার উপরে অর্থাৎ পায়ের উপরে মোজার উপরে মাসা না করে নিচে মাসা করায় যুক্তিসঙ্গত হইতো কিন্তু আসলে হাকিকাত তো মোজার উপর দিয়ে মাসাহ করতে হয় তার মানে হচ্ছে দিন যুক্তি দ্বারা চলে না কোরআন এবং হাদিসের মধ্যে যেভাবে এসেছে সুস্পষ্টভাবে সেভাবেই চলবে যুক্তির দ্বারা দিন চলে না যুক্তি চলবে কোরআন এবং সুন্না অনুযায়ী অতপর বলেছেন যে ইমাম আবু জাফর আত্মাহাবি এবং পরিচালনায় কিয়ামত পর্যন্ত হজ এবং জিহাদ জারু এবং জারি এবং চালু থাকবে অর্থাৎ সেই শাসনকর্তা সৎ হোক নেককার হোক অথবা ফাসেক বৎকার হোক কোনো কিছু এই দুটি ফরজকে বাতিল বা রহিত করতে পারবে না তাহলে কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ কিয়ামত পর্যন্ত হজ ফরজ আমাদের ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ বলেছেন এবং তিনি সুস্পষ্টভাবে সুন্দরভাবে পরিষ্কারভাবে বয়ান করে দিয়েছেন এই ব্যাপারটি এক্ষেত্রে সন্দেহ সুবাহাতের কোনো অবকাশ নেই আল্লাহর দিন যখন পরাজিত থাকবে এই অবস্থায় যখন আমরা বর্তমান সময় বসবাস করতেছি খিলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করার জন্য আমাদের মুসলমান ভূমিগুলা যে কাফেররা দখল করে নিয়েছে এক উন এক ইঞ্চি ভূমি কাফেরদের হাত থেকে উদ্ধার করার জন্য যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন আমাদের সবার প্রতি জিহাদ ফরজে আইন আমাদের চেষ্টা প্রচেষ্টা হাত দ্বারা মুখ দ্বারা ধন সম্পদ দ্বারা সময় দ্বারা আমাদের শ্রম দ্বারা কষ্ট নির্যাতন সহ্য করার মাধ্যমে লিখনি দ্বারা সমস্তভাবে দুশ্মনদের মোকাবেলায় আমাদের জিহাদ ফিসাবিল্লা কিতাল ফিসাবিল্লা দুইটাই চালিয়ে যেতে হবে যখন যা প্রয়োজন জিহাদের জন্য এবং যার যা আছে তা নিয়ে চূড়ান্তভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে জিহাদের কাজে নিয়োজিত হবে হতে হবে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তিনি বলেছেন মনের জিহাদ হলো সংকল্প করা মানে মনের জিহাদ হলো জিহাদ করার নিয়ত করা মুখের জিহাদ হলো ইসলামের প্রতি দাওয়াত দেওয়া মুখের জিহাদ ইসলামের প্রতি দাওয়াত দেওয়া যুক্তি প্রমাণ বক্তৃতা বর্ণনা মতামত পেশ এবং মুসলমানদের উপকার এবং কল্যাণের চেষ্টা তদবির করা আর জীবন দিয়ে সশস্ত্র যুদ্ধ করা হলো সশরীরের জিহাদ এই সব কিছু দিয়ে যথাযথভাবে চূড়ান্ত লড়াই সংগ্রাম করা হচ্ছে ফরজ ইসলামী রাষ্ট্র থাকলে যেমন জিহাদ ফরজ ফরজে কিফায়া থাকে যদি কোনো বিশেষ কারণ না থাকে তেমনিভাবে যখন না থাকবে খিলাফত ব্যবস্থা তখন তো আরও বেশি জরুরি তখন তো ফরজে আইন এবং মুসলমান ভূমিগুলা কাফেরদের হাত থেকে দখলদারি থেকে মুক্ত করার জন্য ফরজে আইন মুরতাদ শাসকরা যখন যখন তাদের দিন পরিবর্তন করে মুসলমান দেশগুলোর মুরতাদ শাসকরা তাদেরকে পরিবর্তন করে সেখানে ইসলামী শরিয়া প্রত্যাবর্তন করা ফরজে আইন তখন এই শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা অবশ্যই অবশ্যই ইমানই দায়িত্ব এ ব্যাপারে কোনো ইখতলাফ নেই জেহাদ যে সর্বসময়ে ফর্জে কিফায়া আর বিশেষ বিশেষ পরিস্থিতিতে ফর্জে আইন এ ব্যাপারে আল্লাহ তালার কিছু আয়াত থেকে আমরা দেখি আল্লাহ তালা বলেছেন ইয়া ইউহান্নবী জাহিদুল কুফার আওয়াল মুনাফিকিন হে নবী আপনি কাফের এবং মুনাফিকদের সাথে জিহাদ করুন এবং জিহাদের উদ্দেশ্য হচ্ছে ফিতনাকে দমন করা ওয়ান্না মোহাম্মদ রসুল রসুল্লাহ যে আমি মানুষের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নাই এবং আমি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রসুল এই কথা সাক্ষ্য না দেয় এবং ওয়কিমুসালাতা ওয়ুত্তুজাকা যতক্ষণ না তারা সালাদ কায়েম করে এবং জাকাত দেয় ইদা ফালু জালি তখন তারা এটা করবে আসামু মিন্নি দিমা উহুম ও আমওয়ালুহুম তাহলে তারা আমার থেকে তাদের তাদের আমোয়াল ধন সম্পদ এবং তাদের যান তাদের রক্তকে তারা পবিত্র করে নিল হেফাজত করে নিল ইল্লা বিহাকিল ইসলাম বা হিসাব হুম আল্লাহ ইসলামের হক ব্যতীত অর্থাৎ যদি এমন কোনো কাজ করে যেটার মাধ্যমে হত্যা করা ফরজ হয়ে যায় যেমন রিদ্দা করে দিন থেকে মুরতাদ হয়ে যায় অথবা একজন মুসলমানকে হত্যা করে এইসব ক্ষেত্রে এটা ব্যতীত ইসলামের হুদুদ ব্যতীত তার হিসাব আল্লাহ তালার কাছে থাকবে তাহলে রসুল সাল্লাহ ইসলাম ততক্ষণ পর্যন্ত জীবন এবং সম্পদ রক্ত এবং সম্পদের নিরাপত্তা দেন নাই যতক্ষণ পর্যন্ত এই কালিমার সাক্ষ্য না দেওয়া হবে এবং রসুল সাল্লাহ ইসলামকে নবী হিসাবে স্বীকার করে নেওয়া হবে এবং নামাজ কায়ন করবে এবং জাকাত দিবে এগুলা না করলে রাসুল সাল্লাহ ইসলাম রক্ত এবং সম্পদের নিরাপত্তা দেন নাই বুখারি মুসলিম থেকে বর্ণিত সাহি হাদিস মোতাওয়াতি পর্যায়ের হাদিস জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে জিহাদের দ্বারা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে জাহাবির রাজি আল্লাহ থেকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লা তাজালু তাইফাতাম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি জাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা যে আমার উম্মাতের মধ্যে একটা তাইফা সর্বদা ইউকাতিলুনা আলাল হাক হাকের উপর থেকে কিতাল চালিয়ে যাবে জাহিরিনা এবং তারা বিজয়ী থাকবে এবং এই এই তাইফাদের আমরা দেখতে পাচ্ছি যাদেরকে তাইফা মানসুরা বলা হয় সাহায্যপ্রাপ্ত তাইফা বলা হয় সুতরাং যে ব্যক্তি জিহাদ করবে না জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেবে জিহাদের পথ থেকে দূরে থাকবে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলাইসলাম সতর্ক করেছেন মান্নাতা অলামিয়াকজু অলামিউ হাদ্দিস নাফসাহ বিহি যে ব্যক্তি মারা গেল গাজুয়া করলো না যুদ্ধ করলো না যুদ্ধের জন্য নিয়াত করলো না মনে মনে তাহলে কি হইল মা তাহালা শোবাত মিনান নিফাক সে মারা গেল নিফাকের একটা শাখার মধ্যে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাই এই হাদিসের ব্যাখ্যা বলেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হল জিহাদের জন্য দৃঢ় নিয়াত করা এবং আকাঙ্ক্ষা করা প্রত্যেক মুসলিমের উপরে ওয়াজিব সুলসাল্লাহ আলাইসাল্লাম সতর্ক করে দিয়েছেন ইদা জন্নাস বিদিনারি ও দীর্হামি যখন মানুষেরা বিত্ত বৈভবের পিছনে লেগে যাবে দিনার দীর্হামের পিছনে লেগে যাবে ও তাবা আইউ বিন আইনা এবং ইনা নামক কেনাবেচা লিপ্ত হয়ে যাবে ও তাবা আজনাবাল বাকার এবং তারা গবাদি পশু বা চাষাবাদে লেগে যাবে ও তারা কুল জিহাদ আফি সাবিল্লা এবং জিহাদকে পরিত্যাগ করবে আনজালাল্লাহ বিহীন বালা আল্লাহ তাদের প্রতি বালা নাজিল করবেন আল্লাহ তাদের প্রতি মুসিবত নাজিল করবেন ফালাম ইয়ারফাউ হাত্তা ইউরা জিউ ততক্ষণ পর্যন্ত তা উঠিয়ে নেবেন না যতক্ষণ না তারা প্রত্যাবর্তন করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহালবী রহমতুল্লাহ আলাই এ হাদিসের ব্যাখ্যায় বলেন জেনে রেখ নিশ্চয় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সর্বজন্য এবং ব্যাপক খেলাফত এবং দুনিয়ার সমস্ত দিন ধর্ম এবং মতবাদের উপর দিন ইসলামের বিজয়ের দায়িত্ব সহ প্রেরিত হয়েছেন তা হল জিহাদ এবং যুদ্ধাস্ত্র প্রস্তুত করা ছাড়া কিছুতে বাস্তবায়িত হতে পারে না মুসলমানরা যখন জিহাদ ছেড়ে দিবে গরুর পেছনে অর্থাৎ চাষাবাদে লেগে যাবে অপমান এবং লাঞ্ছনা তাদেরকে ঘিরে ফেলবে এবং দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী এবং মতবাদীরা তাদের উপর বিজয়ী হয়ে পড়বে তিনি হুজ্জাতুল্লাহ বা আলিগাতে এ কথা বলেছেন অতএব সর্ব অবস্থায় জিহাদ করতে হবে কোনো সময়ের জন্য জিহাদ বন্ধ হবে না বন্ধ করা যাবে না ইসলামী রাষ্ট্র বিদ্যমান থাকলে জিহাদ ফরজে ফায়া যদি না ফর্জে আইন হওয়ার কোনো বিশেষ কারণ উপস্থিত হয় যত সংখ্যক লোক প্রয়োজন হয় যখন জিহাদ ফরজে ফায়া হয় তত সংখ্যক লোক হাজির হলেই তখন ওই কিফায়া তখন সবাই মুক্ত হয় অন্যথায় ততক্ষণ পর্যন্ত জিহাদ ফরজে আইন থাকে আর জিহাদ ফরজে আইন হয় তিন অবস্থায় যখন দুইটা দল মুখোমুখি লড়াই শুরু হয়ে যায় দুই নম্বর হচ্ছে যখন শত্রু বাহিনী ইসলামী রাষ্ট্র আক্রমণ করে এবং তা ঘেরাও করে ফেলে যেমন আজকে আফগানিস্তানে আক্রমণ করেছে যেমন আজকে ইরাকে আক্রমণ করেছে যেমন আজকে আরাকানে মুসলমানদের উপর আক্রমণ চলতেছে যেমন আজকে হিন্দুস্তানি মুসলমানদের উপর আক্রমণ চলতেছে যখন শত্রু বাহিনী মুসলমানদেরকে আক্রমণ করে তাদেরকে ঘেরাও করে ফেলে তখন ফরজে আইন যখন ইসলাম এছাড়া তৃতীয় অবস্থা হচ্ছে যখন ইসলামী রাষ্ট্রের সরকার খালিফ জিহাদের জন্য ডাক দিবেন আল্লাহ তালা বলছেন ইনফিরো খিফাফা সেকোয়ালা তোমরা বের হও ভারী অবস্থায় এবং হালকা অবস্থায় রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে যখন তোমাদের প্রতি সাধারণ ডাক দেওয়া হয় তখন জিহাদে বেরিয়ে পড়ো শাহ ওয়ালিউল্লাহ মহাদিস দেহলবী রহমতুল্লাহ তিনি বলেন যে ইসলাম এবং ইসলামের অনুসারীদের উপর যদি চারদিক থেকে শত্রুদের হামলা শুরু হয় এবং সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান হয় তখন সাধারণ ডাক দেওয়ার মতো কেউ না থাকলেও যদি সাধারণ ডাকের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তখন সবার উপর জেহাদ ফর্জে আইন হয়ে যায় সুতরাং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই বর্তমান সময়ে আমাদের প্রতি জিহাদ ফর্জে আইন আমাদের সর্বাত্মকভাবে মুসলমানদের ভূমিকে পুনরুদ্ধার করার জন্য মুসলমানদের জুলুম নিষ্পেষণকে বন্ধ করার জন্য খেলাফত ব্যবস্থা প্রত্যাবর্তন করার জন্য ক্রুসেডার আমেরিকাকে পরাজিত করার জন্য এবং মুসলমান ভূমিগুলোতে আমাদের মুসলিম ভূমিতে ইসলামী সরিয়া প্রত্যাবর্তন করার জন্য আমাদের জন্য জিহাদ ফর্জে আইন অতপর ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন অনুকমিন বিল কিরাম ইল কাতিবিন فإن الله قد جعلهم علينا حافظين আমরা কিরামান কাতিবিন ফিরিস্তাদের প্রতি ইমান রাখি আল্লাহ তাল্লাহ তাদেরকে আমাদের কথা এবং কাজের উপর পর্যবেক্ষক এবং সংরক্ষক নিযুক্ত করেছেন অর্থাৎ আমাদের আকিদা হচ্ছে কিরামান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ আমল নামা যারা লিপিবদ্ধ করেন আমরা ভালো মন্দ যা কিছু করে থাকি সমস্ত আমল আমল নামায় লিপিবদ্ধ করে থাকেন তাদেরকে আল্লাহ তালা নিযুক্ত করেছেন সুতরাং এর প্রতি আমরা ইমান রাখি সুতরাং আল্লাহ তালাকে ভয় করি আমরা আমরা বেশি বেশি ভালো আমল করি আল্লাহ তালা নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকি কারণ এগুলা ফেরিস্তারা লিপিবদ্ধ করে ফেলবে কোনো মানুষ না দেখলেও আল্লাহ তালা দেখেন আল্লাহর নিযুক্ত ফিরিস্তারা আমাদের সাথে থাকেন সুতরাং কেরামান কাতিবিন ফিরিস্তাতে আমরা ইমান রাখি এবং বলা হয়েছে যে আমরা মালাকুল মাউদ বা মৃত্যুর যে ফিরিস্তা মৃত্যুর ফিরিস্তার প্রতি ইমান রাখি যিনি বিশ্বের সবার রুহ কবজ করার দায়িত্ব এবং আদেশপ্রাপ্ত এরপরে আমরা ইমান রাখি আল্লাহ তালা বলেছেন কুল ইয়াতাওয়াফা কুম মালাকুল মাউত আল্লা জি বিকুম সোম্মা ইলা রব্বিকুম তোর যাওন মালাকুল মত তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকে মালাকুল মত আমাদেরকে মৃত্যু দিয়ে থাকে সুতরাং মালাকুল মহতের প্রতি আমরা ইমান রাখি এবং আমরা কবরের আজাবের উপরে ইমান রাখি আর কবরে মুনকার নাকির মৃত ব্যক্তিকে তার রব তার দিন এ সম্পর্কে প্রশ্ন করবেন এবং এ ব্যাপারে আমরা বিশ্বাস রাখি রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং সাহবা কেরাম থেকে ব্যাপারে অনেক হাদিস এ বর্ণিত হয়েছে তাহলে আমরা আমাদের দিন সম্পর্কে আমাদের রবকে এবং আমরা আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখিয়ে কবরে প্রশ্ন করা হবে এই ব্যক্তিকে আমরা যদি দুনিয়ার জীবনে আল্লাহ তালাকে রব হিসাবে আল্লাহ দিনকে দিন হিসাবে পালন করে যাই রসুল সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে অনুসরণ করি তবেই আমাদের পক্ষে সম্ভব হবে আমরা কবরের জগতে আমাদের যে প্রশ্ন করা হবে কবরের সবাই দেওয়া হলে সেই প্রশ্নের জবাব দেওয়া এবং আমরা এটাও বিশ্বাস রাখি কবর হলো বেহেস্তের বাগানসমূহের মধ্যে একটা উদ্যান কিংবা জাহান্নামের গহব্য সমূহের একটা গহব্বর একটা গর্ত অর্থাৎ যে ব্যক্তি নেককার বান্দা তাকে সওয়াল জবাব করার পর কবরে জান্নাতের দিকে তার একটা জানালা খুলে দেওয়া হবে সুতরাং তার কবর হবে জান্নাতের একটা বাগান সময়ের মধ্যে একটা বাগান আর যদি সে হয় ফাসিক ফাজের পাপি মুশরিক কাফের তখন ওই ব্যক্তির আবাসস্থল হবে জাহান্না এবং জাহান্নামের সাথে তার কবরের দরজা জানালা খুলে দেওয়া হবে জানালা খুলে দেওয়া হবে এবং তার শাস্তি শুরু হয়ে যাবে অতপর আমরা ইমান রাখি অনুকমিন বিল বাস আমাদের পুনরুত্থান আমাদেরকে যে মৃত্যুর পরে কেয়ামতের সময় আবার পুনরায় উঠানো হবে পুনরুত্থান করানো হবে হাসর দিবসের জন্য হিসাব নিকাশের জন্য এটা আমরা বিশ্বাস রাখি এরপরে আমাদের কোনো সন্দেহ নাই অজাজা আইল আমাল এবং আমলের যে বিনিময় দেওয়া হবে যার যার আমল অনুযায়ী ভালো হলে তার ভালো আমলের ফল সে ভোগ করবে বিনিময় সে পাবে মন্দ কাজ করলে নিষিদ্ধ কাজ করলে হারাম কাজ করলে এটার ফলাফল সে ভোগ করবে এটার শাস্তি সে ভোগ করবে আল্লাহ তালা ক্ষমা করলে ক্ষমা না করলে এটা আমরা ইমান রাখি আমরা ইমান রাখি অনমিন বিল বা আসি অল জাজাইল আমাল আমালি ইয়ামাল ইয়া কেয়ামতের দিনে আমাদের যে পুনরুত্থান করানো করানো হবে এবং ভালো আমলের বিনিময় দেওয়া হবে এ ব্যাপারে আমরা ইমান রাখি আর দিল হিসাব এবং হিসাবের জন্য যে উপস্থাপন করা হবে হিসাবের জন্য যে সবাইকে একত্রিত করা হবে হিসাব নেওয়া হবে হিসাব নেওয়া হবে এ ব্যাপারে আমরা ইমান রাখি অকেরা আতুল কিতাব আমল নামা যে পাঠ করা হবে অসাওয়াবি আল পুরস্কার প্রধান এবং শাস্তি অসিরাত মিজান পুলসিরাত যে স্থাপন করা হবে জাহান নামের উপরে আল্লাহ তালা যার যার ইমান অনুযায়ী তাকে সেখান থেকে মুক্তি দেবেন সে সেটা সিরাত পাড়ি দিবে পুলসিরাত কাউকে কাউকে বড় বড় কাঁটাযুক্ত কাটা তাকে টেনে জাহান নামে নিক্ষেপ করে ফেলবে এবং এটা হচ্ছে চুলের চাইতেও সূক্ষ্ম তরবারের চাইতেও ধারালো এবং গভীর অন্ধকার একমাত্র আল্লাহ যাকে রক্ষা করেন আল্লাহ তাল্লাহর প্রতি যে ইমানদার যে দুনিয়ার জীবনে আল্লাহর নির্দেশ মোতাবেক চলেছে সেই মুক্তি পাবে এবং মিজানের প্রতি আমল যে ওজন করা হবে সেই ব্যাপারে আমরা ইমান রাখি এবং আমরা ইমান রাখি জান্নাত এবং জাহান্নাম বেহেস্ত এবং দুজক দুটাই সৃষ্টি করা হয়েছে কখনোই দুটি বিলীন এবং বিনাশ হবে না চিরদিন এবং অনন্তকাল ব্যাপী বিদ্যমান থাকবে অন্যান্য মাখলুক সৃষ্টির পূর্বে আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন এবং পরে সৃষ্টি করেছেন জান্নাতি অর্থাৎ জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদেরকে এখন যাদেরকে তিনি চাইবেন জান্নাত দিবেন এবং এটা হবে তার অনুগ্রহ এবং মেহরবানি আর যাদেরকে ইচ্ছা জাহান্নামে পাঠাবেন এবং এটা হবে তার ন্যায় বিচারের ভিত্তিতে আল্লাহ তালার ন্যায় বিচারের ভিত্তিতে যার জন্য যে কাজ নির্ধারণ করা হয়েছে সে ওই কাজই করবে এবং যার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে পরিণতিতে সে সেটাই হবে তার গন্তব্যস্থল আমরা আল্লাহ তালার নিকট জান্নাত কামনা করি এবং বলেছেন যে আমরা ইমান রাখি ভালো এবং মন্দ দুইটাই মানুষের তাকদির নির্ধারিত হয়ে আছে তাকদির দ্বারা নির্দিষ্ট হয়ে আছে আর বলেছেন যে শক্তি এবং সামর্থ্য দুই রকম একটা হলো সেই শক্তি যার দ্বারা কোনো কর্ম অপরিহার্যরূপে সংগঠিত হয় আল্লাহ তালা তৌফিক এবং সাহায্যের অন্তর্ভুক্ত যেটা এর সাথে মাকলুকে সংশ্লিষ্ট এবং বিশেষিত করা জায়জ নেই এটা হচ্ছে আল্লাহ তালার তৌফিক এই তৌফিক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না আমার তৌফিকে ইল্লা বিল্লা কোনো কাজ করার যে তৌফিক এটা কোনো মাখলুককে এটাতে শরিক করা জায়জ নয় কোনো নবী রাসুল কোনো ফিরিস্তা কাউকে শরিক করা জায়জ নয় কারণ তৌফিক দানের মালিক হচ্ছেন আল্লাহ তালা আর এই শক্তি কাজের সাথেই সংশ্লিষ্ট আর স্বাস্থ্য সাধ্য ক্ষমতা উপায় উপকরণ এটা সুস্থতা এবং কার্যকারিতার দিক দিয়ে যে শক্তি এবং সমর্থ সেটি কর্মসাধারণের কর্মসাধনের আগেই পাওয়া যায় আল্লাহ আল্লাহর সম্বোধন বান্দাদের প্রতি এই শক্তি সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট যেমন তিনি বলেছেন লাইকাল্লিফুল্লাহ ইল্লাহ আহা আল্লাহ তালা কাউকে তার সাধ্যের বাইরে অধিক দায়িত্ব দেন না এবং এ ব্যাপারে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন তোমার বলা হয়েছে যে বান্দাদের যাবতীয় যে কাজকর্ম আল্লাহ তালার সৃষ্টি এবং বান্দাদের অর্জন আল্লাহ তালা যা কিছু যাই বান্দা করে থাকে এটা আল্লাহ তালার সৃষ্টি এবং এক্ষেত্রে বান্দাদের অর্জন এটা অর্থাৎ মানুষের শ্রম এবং চেষ্টা সাধনের ফলেই কোনো কাজ বাস্তব রূপ লাভ করে তবে আল্লাহ তালার ইচ্ছা এটা সংগঠিত হয় সুতরাং এই কাজের জন্য অবশ্যই বান্দা কি নিজেই দায়ী কারণ যেহেতু সে এটা চেষ্টা সাধনা করেছে অর্জন করেছে তাকে ভালো মন্দ পথ প্রদর্শন করা হয়েছে আল্লাহ তালা বান্দাদের উপর তাদের সাধ্যে যতটুকু কুলায় কেবল ততটা দায়িত্ব বোঝা তাদের উপর চাপিয়েছেন আর তিনি তাদের যে আদেশ করেছেন বা তাদের উপর যে পরিমাণ দায়িত্বের বোঝা চাপিয়েছেন তার চেয়ে বেশি বোঝা বহনের সাধ্য বা ক্ষমতা তাদের নেই লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ আল্লাহ তালার শক্তি ব্যতীত আল্লাহ তালার কোনো সামর্থ্য নাই সৎ কাজ করার আল্লাহ ছাড়া আল্লাহর দেওয়া সামর্থ্য ছাড়া এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকারও কোনো শক্তি নাই ইল্লা বিল্লাহ আল্লাহ তালার দেওয়া শক্তি ব্যতীত ইমাম তাহাবি রহমতুল্লাহ তিনি বলেন যে একতার তফসির এবং ব্যাখ্যায় আমরা এটাই বলে থাকি মহান আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই নড়াচড়া করার কোনো ক্ষমতা নেই এবং কেউ আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকতেও সমর্থ হয় না আল্লাহ তালার তফিক ভিন্ন কেউ তার আনুগত্য প্রতিষ্ঠা এবং এর উপর অটল থাকার সাধ্য কারো নেই এবং এ ব্যাপারে আমাদের কথা হচ্ছে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন অতপর বলা আছে সব কিছুই আল্লাহ তালার জানা এবং ইচ্ছা এবং তার ত্যাগদির এবং সিদ্ধান্তে চলতেছে আল্লাহর ইচ্ছা অন্য সব ইচ্ছার উপরে বিজয়ী এবং প্রবল আল্লাহ তালা যা চান আপনার ইচ্ছাই চূড়ান্ত যাবতীয় চাল বা কলা কৌশলের উপর তার সিদ্ধান্তই চূড়ান্ত তিনি যা চান তা করেন তবে কখনও তিনি জালেম এবং অত্যাচারী নন কার উপর কোনো জুলুম করেন না তিনি চির চিরকাল ব্যাপী ইনসাফকারী এবং ন্যায় বিচারক তিনি সব রকম মন্দ এবং ধ্বংস থেকে পবিত্র সব প্রকার দুষ্টুটি এবং অবমাননা থেকে মুক্ত লা আলু আম্মা ইফআল আল্লাহ তালাকে প্রশ্ন করা যাবে না তিনি যা করেন অহম ইউস আলুন এবং তারাই তারাই জবাবদিহি করতে হবে তাদেরকেই জবাবদিহি করতে হবে অতপর ইমাম তাহাবি রহমতুল্লাহ বলেন যে আমরা জীবিত লোকদের দোয়া এবং দান সাদাকার মাধ্যমে মৃতদের উপকার হয় এটাতে ইমান রাখি এটা বিশ্বাস করি একমাত্র আল্লাহ তালাই সকল সকলের সব দোয়া কবুল করেন এবং সকলের অভাব এবং অভিযোগ পূরণ করেন আর কেউ নয় আল্লাহ তালাই একমাত্র সকলের সব দোয়া কবুল করেন এবং সকলের অভাব অভিযোগ পূরণ করেন সুতরাং আল্লাহ তালা ছাড়া কেউ যদি কারো নিকট দোয়া করে তাহলে সে শিখ করবে কারণ দোয়ার মালিক আল্লাহ তালা সবাই আল্লাহ তালার নিকটই দোয়া করা উচিত অভাব অভিযোগ পূরণের জন্য আল্লাহ তালার মুখাপেক্ষি থাকা প্রয়োজন আল্লাহ তালার কাছেই অভাব অভিযোগ পূরণের জন্য দোয়া করা প্রয়োজন এবং এটাও আমরা বিশ্বাস রাখি আল্লাহ তালা হচ্ছেন সব কিছুর মালিক সার্বভৌমত্বের এক ছত্র অধিকারী সার্বভৌমত্বের তিনি ছাড়া আর কেউই মালিক নেই চোখের পলক মাত্রের জন্য অর্থাৎ ক্ষণ সাময়িক সময়ের জন্য আল্লাহ তালা থেকে মুখাপেক্ষীন হওয়া কারো পক্ষে সম্ভব নয় কেউ যদি এক পলক মাত্র ক্ষণতরে বা সামান্য সময়ের জন্য আল্লাহ তালা থেকে মুখ ফিরালো সে অবশ্যই কুফরি করলো এবং তারা ধ্বংস হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুতরাং আল্লাহ তালা আল্লাহ তালা থেকে মুখ ফিরানোর কোনো অবকাশ নেই এবং আল্লাহ তালা হচ্ছেন এই জমিনের ছত্র সার্বভৌমত্বের মালিক সুতরাং আজকের জমিনে যারা এই সার্বভৌমত্বের মালিক হিসাবে বলতেছে জনগণকে গণতান্ত্রিক মাধ্যমে তারা অবশ্যই কুফরি কথা বলতেছে এর চাইতে ভ্রষ্ট কথা এর চাইতে মিথ্যা কথা এর চাইতে চূড়ান্ত জাহালা তার কিছুই হতে পারে না আল্লাহ তালা হচ্ছেন আসমান জমিনের মালিক এবং ইনিল হুকম ইল্লা আলিল্লা বিধান ধ্যানের অধিকার একমাত্র আল্লাহর যেহেতু তিনি মুলকিয়াতের মালিক সুতরাং মানুষ হয়ে যারা আজকে জমিনের মধ্যে আল্লাহর বিধানকে পরিবর্তন করে মানবরচিত আইন দ্বারা দেশ শাসন করতেছে তারা কুফরি করতেছে তারা তাগত এবং মুরতাদের অন্তর্ভুক্ত এদেরকে হত্যা করে দেওয়া এবং এদের এদেরকে মিটিয়ে দিয়ে এখানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করা সবার প্রতি ফরজ আল্লাহর মুলকিয়াত নিয়ে যারা টানা হেসরা করতেছে তারা কত বড় স্পর্ধা দেখাচ্ছে এরা তাগুতে পরিণত হয়ে গেছে ইহুদি খ্রিস্টানদের আলেম দরবেশরা যেরকম আল্লাহর দিনকে নিয়ে পরিবর্তন করতে আসছে জঘন্যতমভাবে তারা এখানে আল্লাহর শরিয়াকে পরিবর্তন করতেছে ইমাম আবু জাফর তাহাবি বলেন আল্লাহ তালা রাগ এবং রাগান্বিত আল্লাহ তালা রাগান্বিত হন এবং খুশি এবং সন্তুষ্ট হন তবে কোনো সৃষ্টি এবং মাকলুকের মতো নয় লাইসা কামিসলিহি সেই উন আল্লাহ তালা কোনো কিছুই মানে লাইসা কামিসলিহি সেই উন আল্লাহর মতো কিছুই নেই আল্লাহর সদৃশ কিছুই নেই অতপর বলেছেন যে আমরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সব সাহাবিকেই ভালোবাসি তবে কোনো সাহাবির ভালোবাসায় সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি করি না এবং সাহাবিগণের কারো সাথে বৈরীভাবও রাখি না কোনো শত্রুতা রাখি না যারা সাহাবায় কেরামের সাথে বিদ্বেষ পোষণ করে কিংবা অনুত্তম এবং অসৌজন্যভাবে তাদের উল্লেখ করে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা উত্তম এবং সৌজন্যমূলক পন্থায় ছাড়া অন্য কোনোভাবে সাহাবিদের সাহাবায়কেরাম আজমাইনের উল্লেখ করি না সাহাবায়কেরামকে ভালোবাসা দিন ইমান এবং ইহসান বা কল্যাণের বিষয় আর তাদের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং শত্রুতা পোষণ করা কুফরি মুনাফিকি এবং সীমালঙ্ঘন এবং বিদ্রোহের কাজ এরপর বলেছেন যে আমাদের সুপ্রমাণিত দৃঢ় অভিমত হল রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর ইন্তেকালের পর গোটা উম্মাতের মধ্যে ফজিলত বুজুর্গী এবং মর্যাদা শ্রেষ্ঠত্বের কারণে মুসলিম জাহানের খলিফা হওয়ার জন্য প্রধান যোগ্যতম ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাজিয়ালহু অতপর ওমার ইবনে খত্তাব রাজিয়ালহু এরপর উসমান রাজিয়ালহু তারপর আলী ইবনে আবু তালিব রাজিয়ালহু এরা সবাই খেলাফায় খোলাফায় রাশিদ্দিন বা প্রাপ্ত এবং সত্যপন্থী নেতা ছিলেন এবং আমরা ইমান রাখি রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে দশজন সাহাবির নাম উল্লেখ করেছেন তাদেরকে বেহস্তবাসী জান্নাতবাসী হওয়ার সুখবর দান করেছেন আশারায় মুবাসারের ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়াস্লামের সাক্ষ্য এবং ঘোষণা মোতাবেক আমরাও তাদেরকে জান্নাতি হিসেবে সাক্ষ্য দিচ্ছি রসুল সাল্লাহ আলাইস্লামের একথা নির্ঘাত সত্য জান্নাতের সুখবরপ্রাপ্ত সুসংবাদপ্রাপ্ত সেই দশজন সাহাবি হলেন আবুবকর হো ওমর হো উসমান হো আলী হো তালহা হো সুবাই হো সাদ হো এবং সাঈদ হো আব্দুর রহমান ইবনে আউফ হো এবং আবু উবায়দা বিন জার্রা হো এবং আবু উবায়দা বিন জার্রা হু ওনার উপাধি ছিল আমিনুল উম্মাদ বা উম্মাতের আমিন হিসাবে বিশ্বস্ত হিসাবে আল্লাহ তালা তাদের সবার প্রতি সন্তুষ্ট হন যে ব্যক্তি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিগণকে এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের পাক পবিত্রা স্ত্রীগণকে যারা ইমানদারদের মা উম্মাহাতুল মিনিন এবং রসুল সাল্লাহ আলাইস্লামের ন্যাক সন্তানদের প্রসঙ্গে সব রকম নিন্দাবাদ এবং নোংরামি পরিহার করে শোভনীয় মার্জিত এবং সুন্দর পন্থায় কথা বলে সে সেই ব্যক্তি মুনাফিকি থেকে মুক্ত আর যদি এরকম না করে তাহলে তার মধ্যে অবশ্যই মুনাফিকের লক্ষণ রয়েছে তার মধ্যে মুনাফিকি রয়েছে অতবার বলেছেন যে প্রথম যুগের উলামায় সালফে সালেহীন তাবেইনগণ এবং পরবর্তীকালে তাদের পদাঙ্ক অনুসরণকারী ন্যাক বুজুর্গ মহাদ্দিসিন ফকিহবৃন্দ এবং দূরদৃষ্টি সম্পন্ন ইসলামী চিন্তাবিদগণের উল্লেখ সুন্দর এবং মার্জিতভাবে করা উচিত তাদেরকে উল্লেখ করার সময় তাদের ব্যাপারে কথা বলার সময় সুন্দর এবং মার্জিতভাবে করা উচিত ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলেছেন যারা অশালীনভাবে তাদের উল্লেখ করে তারা সত্য এবং সরল পথ থেকে বিচ্যুত তারপর বলেছেন যে আমরা কোনো ওয়ালি বা বুজুর্গ ব্যক্তিকে কোনো নবীর উপর মর্যাদা দিই না বরং আমাদের মতে একজন নবী সমস্ত আউলিয়ার চেয়েও উত্তম এবং অধিক মর্যাদাবান এবং আমরা আউলিয়া কেরামের যে কেরামত এটাতে আমরা বিশ্বাস করি কারামত যে প্রদর্শন করেন তো শর্ত হলো তা বিশ্বস্ত সূত্র এবং নির্ভরযোগ্য বর্ণনার ভিত্তিতে সত্য বলে প্রমাণিত হবে আমরা কেয়ামতের যে আলামত সমূহ এবং শর্তগুলো এগুলোতে বিশ্বাস করি কেয়ামতের বড় বড় আলামতের মধ্যে যেমন সেগুলোর মধ্যে রয়েছে দাজ্জালের আবির্ভাব আসমান থেকে ঈসা আল ইসলামের আবির্ভাব অবতরণ করা পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া এবং নিজের নির্দিষ্ট অবস্থান থেকে দাব্বাতুল আর্থ জমিনের একটা বিশেষ জন্তু এর উদ্ভব এর উপরে আমরা বিশ্বাস রাখি অতপর বলেছেন যে আমরা গণক বা জ্যোতিষের কথা বিশ্বাস করি না এবং এমন কোনো ব্যক্তির কথা বিশ্বাস করি না যে আল্লাহ কিতাব নবীর সুন্না এবং উম্মতে মুসলিমার ইজমা এবং ঐক্যমতে বিপরীত কিছু দাবি করে অর্থাৎ যেসব গণক জ্যোতিষীরা টিয়া পাখি দেখে রাশি চক্রের মাধ্যমে হাত দেখে ভবিষ্যৎ বাণী করে থাকে অবশ্যই আমরা এগুলোতে বিশ্বাস করি না এবং যে তাদের কাছে যায় এবং ব্যাপারে কিছু জিজ্ঞেস করে সে হচ্ছে রসুল সাল্লাহ আলাইসলাম যা কিছু নিয়ে এসেছে অর্থাৎ সে যদি জিজ্ঞেস করে তাহলে তার চল্লিশ দিনের ইবাদত কবুল হবে না যদি যায় এবং জিজ্ঞেস করে আর যদি এটাতে বিশ্বাস করে তাহলে সে কুফরি করল রসুল সাল্লাহ আলাইসলাম যা কিছু নিয়ে এসেছেন কারণ গায়েবের ব্যাপারে আল্লাহ তারা জানেন সুতরাং কোনো জ্যোতিষী ওলিয়া উলিয়া পীর ফকির কারো কাছে আমরা গায়েবের ব্যাপারে জানতে চাইতে পারি না কারণ গায়েবের মালিক আল্লাহ তালা ভবিষ্যতে কি সংগঠিত হবে গায়েব ইলমুল গায়েব এ ব্যাপারে আল্লাহ তালা ভালো জানেন এটা আল্লাহ তালার হাতে এটার চাবি আল্লাহ তালা যদি নিজ অনুগ্রহে কোনো বান্দাকে কোনো নবীর আসলকে সেটা জানান এটা আল্লাহ তালার অনুগ্রহ সুতরাং গায়েবের মালিক আল্লাহ তালা আমরা কোনো গণক জ্যোতিষের কথা বিশ্বাস করি না কোনো রাশিচক্রে বিশ্বাস করি না এবং সে সে যত বড় ব্যক্তি হোক যদি নবী সাল্লাহ আল্লাহ তালার কিতাব নবী সাল্লাহামের সুন্না উম্মাতে মুসলিমার ইজমা এবং ঐক্যমতের বিপরীত কিছু দাবি করে এটাও আমরা বিশ্বাস করি না এ ব্যাপারে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলেছেন আমরা এটা বিশ্বাস করি না এবং আমরা আল জামাত বা গোটা মুসলিম উম্মার একটিমাত্র জামাতে সংহত এবং দলবদ্ধ হয়ে থাকাকে সঠিক মনে করি এবং বিভেদ অনৈক্য এবং বিচ্ছিন্নতা সৃষ্টি করাতে বক বক্রতা গুমরাহি এবং শাস্তিযোগ্য বলে গণ্য করি মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা এক খিলাফতের অধীনে সবাই ঐক্যবদ্ধ থাকা এটাই আমরা সঠিক মনে করি এখানে ভাগা ভাগাভাগি বিভেদ অনৈক্য বিচ্ছিন্নতা এটাকে বক্রতা গুমরাহি এবং শাস্তিযোগ্য বলে গণ্য করি অতপর বলেছেন যে আমরা আসমান এবং জমিনে আল্লাহ তালার দিন শুধু একটাই এটাতে বিশ্বাস করি অর্থাৎ আসমান জমিনে আল্লাহ তালার দিন একটাই আর সেটা হলো দিন ইসলাম আল্লাহ তালা বলেছেন ইন্না দিন আইন্দ আল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হল ইসলাম সুতরাং বর্তমান সময়ে সমস্ত মানুষের জন্য সমস্ত মানব জাতির জন্য ইহুদি খ্রিস্টানদের জন্য হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য সমস্তদের জন্য একটাই মাত্র দিন ইসলাম যদি তারা এটা গ্রহণ করে তবেই মুক্তি পাবে অন্যথায় মুক্তির কোনো উপায় নেই অন্যথায় মুক্তির কোনো উপায় নাই আল্লাহ থেকে আল্লাহ তালার তরফ থেকে মনোনীত দিন একটাই এবং এ ব্যাপারে আরও বলা হয়েছে যে ইসলাম দিনা আল্লাহ তালা বলেছেন আমি তোমাদেরকে দিন হিসাবে ইসলামকেই পছন্দ করলাম এবং এটাতে সন্তুষ্ট হয়ে গেলাম সুতরাং ইসলামই হচ্ছে আল্লাহ তালার তরফ থেকে মনোনীত একমাত্র দিন অতপর ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ বলেন ইসলাম অতিরঞ্জন মানে বাড়াবাড়ি করা সংকোচন কমানো বাড়াবাড়ি এবং সারাসারি তাসবি এবং তাতিল কোনো সাদৃশ্য বর্ণনা অথবা তাতিল করা জবর এবং কদর এবং নিশ্চিন্ততা এবং নৈরাশ্য বেশি একদম সুনিশ্চিত যে আমি মুক্তি পাবই এরকম নিশ্চিন্ততা আবার এমন হতাশ হয়ে যাও যে আমি আর মুক্তি পাবো না আল্লাহর ক্ষমা পাবো না সেই দুইটার মধ্য মাঝামাঝি পন্থা তিন হলো মধ্যবর্তীতা অতপর ইমাম আবু জাফর আত্মাহাবি বলেন আমরা যা কিছু বর্ণনা করলাম জাহিরি এবং পাবে তা সবই হলো আমাদের দিন এবং আমাদের আকিদা এবং বিশ্বাস এই দিন আকিদা বিশ্বাসে যারা বিরোধী আমরা আল্লাহ তালার দরবারে তাদের প্রত্যেকের সাথে সম্পর্কহীনতা এবং সম্পর্ক ছিন্নতার ঘোষণা করছি অর্থাৎ আমাদের এই আকিদা বিশ্বাসের সাথে যারা বিরোধিতা করে যারা এই আকিদা বিশ্বাসে পোষণ করে না তাহলে সেই দিনের মধ্যে নয় এবং তাদের সাথে আমাদের সম্পর্কহীনতা এবং সম্পর্ক ছিন্নতার ঘোষণা করছি আমরা আল্লাহ পাকের নিকট দোয়া এবং মুনাজাত করছি তিনি যেন আমাদেরকে ইমানের উপর অটল এবং কায়েম রাখেন এই ইমানের উপরে আমাদেরকে পরিসমাপ্তি ঘটান প্রবৃত্তি নানাবিধ খায়েশ এবং লোভ লালসা বিভিন্ন ভ্রান্ত মতবাদ এবং ধ্যান ধারণা যাবতীয় বিকৃত এবং বাতিল দল উপদল থেকে বাঁচান এবং হেফাজত করেন যেমন বিভিন্ন মোসাব্বিয়া মোতাজিলা জাহমিয়া জবরিয়া কাদ্রিয়া প্রভৃতি যারা আহলে সুন্নাত জামায়াতের সুস্পষ্ট বিরতি এবং ভ্রান্তি এবং গুরুমরাহির পক্ষ অবলম্বনকারী এসব ভ্রান্ত দলের সাথে